টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন যে অধ্যায়ে আমরা আলোচনা করব রিয়াজুস সালেহীন থেকে যেটা নাকি আমরা প্রত্যেক দিন নিয়মিতভাবে আলোচনা করে আসছি সেই অধ্যায়টা হলো বাবুন ফিদ্দালালাতি আলা খাইরিন ওয়া দোয়া উ ইলা হুদান আও কল্যাণের প্রতি পথ প্রদর্শন এবং হেদায়েত বা গোমরাহির দিকে আহ্বান করা যেই কাজে কল্যাণ আছে এ বিষয়ে মানুষদেরকে পথ প্রদর্শন করার স্বভাব কি ভালো কাজের দিকে কাউকে যদি আহ্বান করি তাহলে তার নেকি কি আর খারাপ কাজের দিকে যদি কাউকে যদি আমি ডাকি তাহলে তার গুণাহ কি এ বিষয়ে প্রায় তিনটি আয়াত উনি নিয়ে এসছেন প্রথম আয়াত সুরে কাসাসের সপ্ত আশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন উদো ইলা রব্বিক আপনি ডাকেন আপনার প্রতিপালকের দিকে দেখছেন আমাদেরকে ডাকতে বলছেন কোন দিকে ইলা রব্বিক আপনার রবের দিকে এদিকে সেদিক না আল্লাহর পথে ডাকতে হবে মানুষদেরকে আল্লাহ যেটা বলছেন সেদিকে ডাকতে হবে وقال تعالى ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه হে নবী সাল্লাম আপনি মানুষদেরকে তা আপনার প্রতিপালকের রব আপনার প্রতিপালকের পথের দিকে আপনি মানুষদেরকে আহ্বান করুন বিল হিকমাতি হিকমতের সাথে ওয়াল মাউ আইজাতিল হাসানাতি এবং সুন্দর উপদেশ দেওয়ার মাধ্যমে মানুষদেরকে হেকমতের সাথে আপনার পথে ডাকুন এবং সুন্দর উপদেশ দিয়ে মানুষদেরকে আপনার দিকে আহ্বান করুন সুরে নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতিটি ওকাল আরও বলছেন সুরে মাইদা দুই নম্বর আয়াত বলছেন আলাল তোমরা নেক কাজের উপর মানুষদেরকে সহযোগিতা করো নেক এবং তাকোয়ার উপর মানুষদেরকে সহযোগিতা করো ওকাল তালা আল্লাহ তালা আরও বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুনা ইলাল খৈর সুরে আল ইমরানের একশত চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহর পথে আহ্বান করবে ওয়া বিল ওয়ান মুনকার মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই ধরনের একটা দল থাকা দরকার কেন থাকা দরকার জিকরা মমিন মুসলমান মানুষ বলতেই তাদের অবস্থা হলে যে ভালো কথা শুনলে তার অন্তর গ্রহণ করবে তার ভিতরে পরিবর্তন আসবে আর খারাপ কিছু শুনলে সে খারাপ পথে চলে যাবে তো ভালো কথা তাদেরকে সবসময় শোনানো দরকার এবং খারাপ পরিণাম থেকে তাদেরকে সতর্ক করানো দরকার এ বিষয়ে আবু মাসুদ ওকবা বিন আমর আল আনসারি আল ভাদারি রাজি আল্লাহ আনু তিনি বলেন কলা রসুল উল্লাহাম আল্লাহ রসুল বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহ মিসলু আজরি ফাইলিহি যে ব্যক্তি কাউকে যদি কোনো ভালো কাজের দিকে আহ্বান করে তাহলে সেই ভালো কাজের আহ্বান পাবার পরে যে ব্যক্তি ওই আমলটি করবে তাহলে সেই আমলের পরিপূর্ণ স্বভাব ওই ব্যক্তিও পেয়ে যাবে মুসলিমের রেওয়ায়ত ওয়ান আবি হুরাত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু قال من دعا الى هدى كان له مثل اجور من تبعه لا ينقص ذلك من اجورهم شيئا নবী সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজ হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করবে তাহলে তার নেকিও সে পাবে এবং তার দেখা দেখি যত মানুষ সে ভালো কাজ গ্রহণ করবে প্রত্যেকের নেকিও সে পাবে এবং তাদের সওয়াব থেকে একটুকু কমি করা হবে না ঠিক এমনই যে ব্যক্তি খারাপ কাজে দিক মানুষদেরকে দাওয়াত দিবে তাহলে কান আলাইহি মিনাল ইসিম তার উপর গুণা হবে মিসলু আতামি মান্তাবিয়াহু এবং তার যারা অনুসরণ করবে তাদের গুণাও হবে লায়ান কুসুজা খামিন আসামিম সেয়া তার অনুসারীদের কোনো গুণা থেকে তাকে দেওয়া হবে না এদের কোনো গুণাও কম হবে না ওয়ান আবিল আব্বাস সাহালিবিন সাদ সাইদ রাদিয়াল্লাহু আনহু আন্না রসুল কল ইয়মা Khaybar Abu Abbas Sahl bin Saad Saad রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ রসুল রসুলাম তিনি বললেন খায়বারের যুদ্ধের সময় গাদান আমি এই পতাকাটি এমন একজন ব্যক্তিকে দিব ইফতাহুল্লাহ আলা আল্লাহ তালা তার হাত দ্বারা বিজয় দান করবে ইহেবুল্লাহ রসুল ওই ব্যক্তি আল্লাহকেও ভালোবাসেন আল্লাহ রসুলকেও ভালোবাসেন ওয়াহেবুল্লাহ রসুল এবং আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসেন যে আল্লাহ নবী যখন এটা বলেছিলেন তখন অমর মনে করেছিলেন যে আসলে তো নেতৃত্ব চাওয়া যায় না আমি নেতৃত্ব পাওয়ার কোনো দিন আশাও করিনি কিন্তু আল্লাহ নবী যখন এই একটা সার্টিফিকেট দিলেন যে আজকে যাকে পতাকা দিব আল্লাহ তাকে ভালোবাসবে সেও আল্লাহকে ভালোবাসবে তখন যেন মনে হলো আল্লাহ আমাকে যদি পতাকাটা দেওয়া হতো আমাকে যদি এই জেহাদের নেতৃত্ব দেওয়া হতো বলছেন এটা হলো নেকির উপর প্রতিযোগিতা এখানে বলছেন ফাবাহ নাসু ইয়াদু কুন আলাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা মানুষেরা সারা রাত এই গবেষণা করলো যে জানি না এই পতাকাটা কাকে দেওয়া হবে এই জিহাদের নেতৃত্ব কার হাতে দেওয়া হবে এটা আমাদের জানা নেই ফালাম্মা আসবাহান্না সুহাদ আলা রসুল্লাহাম কুল্লুহমিয়ারজু তাহা সকাল যখন হলো সবাই আল্লাহ নবী সালামের কাছে এসে উপস্থিত হলেন এবং সবার ধারণা ছিল যে তাকে দেওয়া হবে ফকাল আইনা আলী বিন আবি তালেব আল্লাহ নবী আলী বিন আবি তালেব কোথায় রাজি আল্লাহ আনু ফকিল রসুল্লাহ হুয়েস্তা কি আইনাই বলছেন ইহা আল্লাহ রসুলাম তার তো চোখের অসুখ হয়েছে সে তো এখানে আসে নেই কয়লা ফা আর সিলু ইলাই আমার কাছে আসার জন্য তাকে খবর পাঠাও ফা উতিয়া বিহি ফা বসাক রসুলাম ফি আইনেই বলছেন তাকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো তো আল্লাহ নবী সাল্লাম ওনার থুক মুবারক তার চোখে লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলো আল্লাহ তারা তাকে চোখটা ভালো করে দিলেন সুবাহান আল্লাহ হাত্তা কা আল্লাম ইয়াকুন ফি ওয়াজন এত ভালো হলো যে যেন তার চোখে কোনো অসুখই হয়নি বলছেন রায় রায়াতা তারপরে সেই ঝান্ডাটা পতাকা তাকে দেওয়া হলো কল আলী রাজি আল্লাহ তানহু আলী রাজি বললেন ইয়া রসুল্লাহ হুম হাত্তা ইয়াকুনু মিসলানা যে তাদের বিরুদ্ধে অতক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত তারা মুসলমান না হবে আমাদের মতো এটা কি বলতে চাচ্ছেন ফকল বলছেন উনফুদ আলা রিসলিক বলছে তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তুমি তাই করো তুমি আগে যাও তুমি যখন তাদের বস্তিতে তাদের জায়গা যখন পুষবে সুম্মাদ রহম ইলাল ইসলাম তাদেরকে ইসলামের দাওয়াত দাও ইসলাম গ্রহণ করো আকবির হুম বিমা ইয়াজিবু আলিহিমিন হাক্কিল্লাহ তালা এবং আল্লাহ তালা মুসলমান হওয়ার পরে তার কি কি আমল আছে কি কি দায়িত্ব আছে এটাও তাদেরকে বলে দাও মুসলমান হলে সালাত দায়ী করতে হবে জাকাত দিতে হবে সিয়াম শ্যাম পালন করতে হবে হজ করতে হবে এগুলো তাদেরকে বলে দাও নিয়াম আলী তুমি মনে রাখবা তোমারই জিহাদি মিশন অথবা তাদেরকে যদি তুমি ইসলামের দাওয়াত দিবা তোমার এই কথা শুনে যদি একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে তোমার এই প্রচেষ্টায় যদি একজন ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয় তাহলে তোমার জন্য আরবের লাল উটের চাইতেও তোমার জন্য মর্যাদা কারণ হয়ে যাবে তাহলে একজন ব্যক্তিকে ভালো কাজের দিকে আহ্বান করার কত বড় ফজিলত এ বিষয়ে আনাস রাজি আল্লাহ তালা তিনি বলেন একজন যুবক আল্লাহ নবীকে বলেন ইন্নি উরিদুল হাজ হে আল্লাহ নবী জিহাদের জেহাদের ফজিলত শুনলাম এর বিনিময়ে জান্নাত একটু আগে শুনেছিলাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছে আইনা আনা উহুদের মাঠে যদি আমি শহীদ হয়ে যাই কোথায় থাকবো বলছে বিল জান্না জান্নাতে বলছে তাই খালাক আল কাত্তামারাত ফি এদিহা তার হাতে যে খেজুর ছিল সেগুলি ফেলে দিয়ে জেহাদের মাঠে লাভ দিয়েছে তো ঠিক এই সাহাবি বলছে নতুন মুসলমান হয়েছে এবং বলছে ইন্নি উরিদুল গাজওয়া আমি জিহাদ করতে চাচ্ছি কিন্তু ওয়ালাইসামাই হাজবিহি জেহাদের জন্য যে প্রস্তুত হওয়ার দরকার ঘোড়া দরকার তরবারি দরকার ঢাল দরকার যুদ্ধের পোশাকের দরকার এগুলি আমার কাছে নেই কল আল্লাহ বললেন ইতি আনান তুমি অমুকের কাছে যাও বা ইন্নাহু কদ কানা তাজাহাজা ফা মারিদা কারণ ওই ব্যক্তি যুদ্ধে যাওয়ার জন্য পুরা প্রস্তুতি নিয়েছিল কিন্তু তারপর অসুস্থ হয়ে পড়েছে অসুস্থতার কারণে সে যেতে পারছে না ফাতাহু ফকালা ইন্না রসুল সালাম ইউকরে উকাসালাম ওয়াকুলু আতিনিল্লাদি তাজা হাস্তা বিহি ওই ব্যক্তির কাছে যে আল্লাহ নবী সালামের পক্ষ থেকে সালাম পৌঁছে দিয়ে বলল যে আপনি যে জেহাদের প্রস্তুতি নিয়েছিলেন সেই প্রস্তুতির সকল আসবাবগুলি আল্লাহ নবী আমাকে দিতে বললেন ফাকাল ওই ব্যক্তি বলল কাকে তার স্ত্রীকে ইয়া ফুলানা স্ত্রীকে বলছে তাজা আমি যুদ্ধের জন্য যত প্রস্তুতি জানিয়েছিলাম ওই সবগুলো জিনিস একে দিয়ে দাও ওয়ালা তাহবিসি মিনহু সাইআন কোনো একটা জিনিসও সেখান থেকে তুমি আটকে রেখো না সব তাকে দিয়ে দাও ফাউল্লাহ আল্লাহ কসম খেয়ে বলছি লা তাহবিসি মিনহু সাইআন ওখান থেকে কোনো জিনিসই তুমি আটকে রেখো না ফাইবারিক লাখি ফিহি যদি আটকে রাখো তাহলে আল্লাহ তালা তোমাকে বরকত দিবে না আর তুমি সব দিয়ে দেও আল্লাহ তোকে বরকত দিবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির সময় আসছে ছোট্ট বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসব আপনারা আমার দর্শের সাথে থাকবেন বলে আশা করি সালাম আলাইকুম وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এখন যে বিষয়ে আলোচনা করব সেটা হলো তাকোয়া এবং নেক কাজ ভালো কাজের উপর পরস্পর সহযোগিতা করার ক্ষেত্রে এ বিষয়ে আল্লাহ তালা বলেন ওয়া তাআনু আলাল বিদ্রি ওয়া তাকোয়া তোমরা পরস্পর নেকি এবং পরহেজগারির কাজে একে অপরের সহযোগিতা করো আল্লাহ তালা আমাদেরকে সহযোগিতা করতে হুকুম দিচ্ছেন চুরা মাইদা দু নম্বর আয়াত তো আল্লাহ তালা যে বিষয়টা আমাদেরকে হুকুম দেন সেটা করা কি হবে ওয়াজিব আল্লাহ তালা আরও বলছেন আসরের সময়ের কসম ইন্দাল ইনসান নিশ্চয় দুনিয়ার সকল মানুষ ভ্রষ্টতায় আছে ক্ষতির মধ্যে আছে ইল্লাদিন আমন তবে যারা ইমান নিয়ে আসছে ও হাত এবং সৎ কাজ করে ওয়াতাওয়া সৌবিল হাক এবং মানুষদেরকে সৎ কাজের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয় মানুষকে তো এই আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াতাওয়া সবেল হাক বলছে এই ক্ষতি থেকে এবং সকল মানুষ যে ক্ষতির মধ্যে আছে এই ক্ষতি থেকে বের হওয়ার একটা অন্যতম আমল ইমান নেশাস নেক আমল করা এবং সৎ কাজে মানুষদেরকে আহ্বান করা এটাও একটি মূল্যবান কাজ এ বিষয়ে হাদিস যেটা আছে আন আবি আব্দুর রহমান জাইদিমনি খালিদুল জুহানি রাজি আল্লাহ কল কল রসুল সাল্লাম মান জাহাজা গাজিয়ান ফি সাবিরিল্লা ফাকাদ গাজা আবু আব্দুর রহমান জায়দ বিন খায়দ আল জোহানি রাজি আল্লাহ তালাম তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন মান জাহাজা গাজিয়ান যে ব্যক্তি কোনো গাজীকে তার যুদ্ধের আসবাব বা জিনিসপত্র তৈরি করে দিল যে ব্যক্তি কোনো মুজাহিদকে যুদ্ধের যে সামানপত্র আছে এগুলি দিয়ে যদি তাকে যদি প্রস্তুত করে দেয় আল্লাহ রাস্তে ফকত গাজা তাহলে সে যেন নিজেই জেহাদ করল ওমান খালাফা গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন ফকাত গাজা আর যে ব্যক্তি কোনো মুজাহিদের পরিবারের সঙ্গে সদ আচরণ করলো তাহলে সেও যেন জিহাদ করলো অর্থাৎ কোনো মুজাহিদ জিহাদ করতে চলে গেছে সে তার প্রতিবেশী পাশে থাকে তার যে প্রয়োজন সেটা তাকে ব্যবস্থা করে দিয়েছে তার বাচ্চা কাচ্চা আছে তো তাদের যদি দেখাশোনা করে তাদের যদি প্রয়োজনটাও মিটায় তাহলে সেও যেন জেহাদের সহযোগিতা করলেই বরং নয় বরং জেহাদের পরিপূর্ণ সবের অধিকার সে হলো সুবহান বোখারি মুসলিমের হাদিস আন আবি সাঈদিন খুদরি রাজি আল্লাহ আন আন্না রসুল আল্লাহাম বাসা বাসান ইলা বানি লিহয়ান মিন হুদাইল ফকালা লায়াম বাঈস মিন কুল্লি রজুলাইনি আহাদুহুমা ওয়াল আজরু বাইনাহুমা রওয়াহ মুসলিম আবু সাঈদ খুদির রাজি আল্লাহ তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যে বাসা বাসান ইলা বানি লেহিয়ান বানি লেহিয়ান হুজাইল কবিলার লেহিয়ান নামক যে বংশ আছে সেখানে আল্লাহ নবী সাল্লাম একটি নির্দেশনা জারি করে দিলেন একটা হুকুম পাঠিয়ে দিলেন কি হুকুম সেটা বললেন দুই জোনার থেকে একজনকে নিয়ে আসা দুজন ব্যক্তি আছে একজনকে জিহাদের ডাক দাও আওয়াল না বাইনাহমা তবে সবাব দুজনই পাবে সবাব দুজন সমান পাবে কারণ এক ছেলে দুই এক বাপের দুই ছেলে আছে তো একটা যখন জেহাদ করতে আসবে আরেকটা তো দরকার বাড়িতে তাই নয় কি তাহলে সে বাড়িতে থাকার কারণে এর জেহাদে আসা সম্ভব হলো তাহলে আজর এবং সওয়াবের দৃষ্টিকোণ থেকে দুজন আল্লাহ তার সমান দিবেন وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم لقي ركبا بالروحاء ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম রাওহা নামক মদিনার নিকটে একটি জায়গা রাওহা সেখানে কিছু কাফেলার সঙ্গে দেখা হলো একদল মানুষের সঙ্গে একজন সওয়ারির সঙ্গে আল্লাহ নবী সাল্লামের দেখা হলো হজে যাচ্ছেন ফকালা মানিল কৌম তো আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমরা কে বলছে আল মুসলিমুন কল আল মুসলিমুন বলছে আমরা মুসলমান ফকাল উমান আন্তা তারা বললো আপনি কি আল্লাহ আকবর দেখছেন অনেক সময় তারা চিনেও না দেখেও না কিন্তু দূর থেকে শুনেছে ইসলামের দাওয়াত তারা গ্রহণ করেছে বলছে মান আনতা আপনি কি বলছে রসুল আল্লাহ আমি আল্লাহ রসুল ফারাফাত ইলাইহি ইমরাতুন সাবিয়ান আল্লাহ নবী সাল্লামকে যখন কাছে পেল পরিচয় যখন হয়ে গেল বলছে যার কাছে ওহি আসে যার আনুগত্য করি তিনি আমাদের কাছে তো হঠাৎ করে একটা প্রশ্ন তার মাথায় এসে গেল সেটা কি আমরা তো হজে যাচ্ছি তো বাচ্চা যে আমাদের সাথে আছে এই বাচ্চাকে কি হজ করাবো না কি করব। তো কি করলো মহিলাটি রাফাত এমরাতুন সাবিয়ান ওই মহিলা একটা বাচ্চাকে হাতে উঁচু করে নিল নেওয়ার পর বললো আলী হাজ হাজুন এই বাচ্চার উপর হজ আছে কলা নাম বলছে হ্যাঁ স্বভাব হবে তোমার সুবাহান্লাহ অর্থাৎ পিতামাতা যখন হজ করবে তখন যদি বাচ্চা ছোট বাচ্চারা যাদের উপরে এখনও হজ ফরজ হয় নাই বালেগ এখনও হয় নাই সে অবস্থায় যদি এরা যেও সেখানে হজ করে তাহলে হজ হবে যেমন ছোট বাচ্চা যদি নামাজ পড়তে যায় সব পাবে না পাবে না পড়লে গুণা নেই পড়লে তো সব পাবে কিন্তু আমি যদি পিতা বাচ্চাকে হাত ধরে নিয়ে যাই চলো মসজিদে চলো পিতা যদি বাচ্চাকে হজ করতে নিয়ে যায় তাহলে হজও হবে বাচ্চা তো ছোট বাচ্চা আর সবের দরকার নেই সবটা পাবে পিতামাতা সুবাহ সবকে পাবে পিতামাতা সব পাবে عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال الخازن المسلم الأمين الذي ينفذ ما أمر به فيعطيه كاملا موفرا طيبة به نفسه فيدفعه إلى الذي أمر له به أحد المتصدقين متفق عليه আবু মুসা আশারি রাজিয়াল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন মুসলমান আমানতদার কোষাধ্যক্ষ কেশিয়ার কোষাধ্যক্ষ মুসলমান আমানতদার মুসলিম কোষাধ্যক্ষ আল্লাদি ইউনাফাদ মা উমির আবিহি যাকে যা হুকুম দেওয়া হয় সে সে হুকুম মানে অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনি কোম্পানির ম্যানেজার কোষাধ্যক্ষ আপনার কাছে টাকাগুলি থাকবে তাকে যে হুকুম দেওয়া হয় সে সে হুকুম মানে বলে এটা করো করে এবং যে কাজটা করে যে টাকা যে যখন খরচ করে বলছেন সে স্বেচ্ছায় ও সন্তোষ সহকারে তা পূর্ণ করে অর্থাৎ সে বলছেন ফায়তিহি কামিরান মুআফফারান তাইয়িবাতান বিহি সে তার নির্দেশটা মানে কিভাবে ইচ্ছাই এবং খুশি মনে যেটা দিতে বলে সেটা দিয়ে দেয় ফায়াদ ফাউহু ইলাল্লাদি উমির আলাহু বিহি বলছেন তাকে যেখানেই দেওয়ার জন্য বলা হয় সে সেখানে দেয় তাহলে তাকেও সদ্গাকারীর অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে সুমাহান্লাহ অর্থাৎ টাকা তো আমার নয় আমি তো দায়িত্বশীল মাত্র কিন্তু তারপরেও যখন এটা তো এতটুকু যথেষ্ট যে আমারও থাকতে হবে বিশ্বস্ত থাকতে হবে এবং আমাকে যেখানে দেওয়ার জন্য যেখানে খরচ করতে বলা হয়েছে আমাকে দিদায় সেখানে দিদে কোনো আপত্তিও নেই এবং খুশি মনে সে সেখানে ব্যয় করে দেয় যাকে দিতে বলে তাকে দেয় বলছেন এই যে তার ভিতরে একটা গুণ এই কারণে সদকা করার যে সব সে সব সে পেয়ে যাবে এই অধ্যায়ে আলোচনা শেষ হয়ে যাচ্ছে পরে যেটা অধ্যায় সেটা হলে বাবুন ফিন নসিহা কল্যাণ কামনা করার বিষয়ে নসিহা কল্যাণ কামনা করার ক্ষেত্রে এ বিষয়ে প্রায় তিনটি আয়াত আছে তিনটি হাদিস আছে আল্লাহ তালা বলছেন সুরে হুজরাতের দশ নম্বর আয়াত বলছেন ইন্নামাল মিনুনা এ খোয়া নিশ্চয় মুসলমান সবাই ভাই ভাই মুসলমান সবাই ভাই ভাই যে দেশেরই হোক না কেন যে রঙেরই হোক না কেন বিশ্বের যে কোনো আনাচে কানাচে যেই থাক না কেন তাদের ইমান আছে সে আমার মুসলমান ভাই ইন্নামাল মিনুন সকল বিশ্বের মুসলমান সবাই এক ভাই ভাই وقال تعالى إخبارا عن نوح عليه السلام وأنصح لكم আল্লাহ তালা নূ আলাইহিস সালামের বিষয়ে উনি বলেছেন যে ও আন সাহুল আকুম বলছেন যে আমি তোমাদের কল্যাণ চাই তো একজন মুসলমান আর একজন মুসলমানের কল্যাণ চাওয়া দরকার একজন মুসলমান আর একজন মুসলমানের ভালো চাওয়া দরকার কারো ক্ষতি নয় বরং কোন মুসলমানের উপকার হোক এটাই চাওয়া উচিত হুদ আলাইহিসালামের বিষয়ে আল্লাহ তালা বলছেন ও আন সেহন আমিন হুদ আলাইসালাম তার সম্প্রদায়কে বললেন যে আমি তোমাদেরকে নাসিহন উপদেশ প্রদানকারী আমিন এবং আমানুদ্দার অর্থাৎ নবী আলাই সালামগুন ইনারা মানুষদেরকে নসিহাত কল্যাণ কামনা করতেন মানুষদের মানুষদেরকে কল্যাণের প্রতি আহ্বান করতেন আন আবি রকিয়া তামিম ইবিনী আউসাদ্দারি রাজি আল্লাহ আনহু আন্না নবী সালাম কল আদিনু আন নসিহা কল্লা লিমান কল আলিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রসুলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম আবু রুকিয়া তামিম আওস আদারিয়া তিনি বলেন রসুল সালাম বলেছেন আদিনু আর নাসিহা দিন কল্যাণ চাওয়ার নাম দিন দিনের ভিতরে কি আছে কল্যাণ আছে দিন হলেই সবার কল্যাণ চাইতে হবে সবার মঙ্গল চাইতে হবে বলছেন কল্যাণ লিমান বলছে আমি কল্যাণটা চাবো কার জন্য বলছে লিল্লাহি আল্লাহর জন্য কল্যাণ চাবা ওয়ালি কিতাবিহি তার কিতাবের জন্য কল্যাণ চাবা ওয়ালি রসুলহি তার রসুলের জন্য কল্যাণ চাবা ওয়ালি আইম্মাতিন মুসলিমিন মুসলমানদের যারা ইমাম হবে লিডার হবে তাদের জন্য কল্যাণ চাও ও আমিহিম এবং সকল মুসলমানের জন্য কল্যাণ চাও এখানে সংক্ষিপ্তভাবে বলি সেটা হলেই যে আল্লাহর জন্য কল্যাণ চাওয়ার অর্থ কী আল্লাহর জন্য কল্যাণ চাওয়ার অর্থ হলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা এবং আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটা মানা অলি কিতাবিহি আর তার কিতাবের প্রতি কল্যাণ চাওয়ার অর্থ হলেই যে আল্লাহ তালা যে কিতাবটি নাজেল করেছেন তার উপর বিশ্বাস করা এবং ওই কিতাবে যে আল্লাহ পাক আমাদেরকে হুকুম হাকাম দিয়েছেন সেগুলি জানা এবং মানা ওয়ালি রসুলহি আল্লাহ রসুলের প্রতি নসিহত বা কল্যাণ কামনার অর্থ এটাই যে আল্লাহ রসুলকে রসুল হিসাবে মানা তার উপর ইমান নিয়ে আসা এবং উনি যে হেদায়ত নিয়ে আসছেন সে হেদায়তকে গ্রহণ করা এবং তার উপর আমল করা অলি আইম্মাতিল মুসলিমিন মুসলমানদের যারা লিডার হবে যারা নেতা হবে তাদেরও কল্যাণ চাইতে হবে তো তাদের কল্যাণ কিভাবে চাবো তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তুমি তাদেরকে হায়াত দারাজ করো আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো এটাও কল্যাণ আর আর একটা কল্যাণ চাওয়া কি যে মুসলমান লিডাররা যদি আমাদেরকে কোনো নির্দেশ দেয় তাহলে সেটাও আমল করতে হবে তবে আমল করার ক্ষেত্রে আল্লাহ নবী সাহেব বলেছেন লা তো আত আলী মাখলুকিন ফি মা আসিয়াতিল্লাহ সে যদি আমাকে এমন কাজের নির্দেশ দেয় যার ভিতরে গুণা আছে তাহলে ওই লিডারের কথা মানা দরকার তাছাড়া সে যতই দেশের ক্ষেত্রে বা কোনো আইন প্রয়োগ করলে সেটা মেনে চলা এটাও তার কল্যাণ চাওয়ার ভিতরে অন্তর্ভুক্ত এরপর বলছেন ওয়াম মাতিহিম সাধারণ মুসলমানের জন্য কল্যাণ চাওয়া সাধারণ মুসলমানের জন্য কল্যাণ চাওয়ার অর্থ হলেই আল্লাহ নবী বলছেন যে তুমি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে যেটা ভালোবাসবে তোমার ভাইয়ের জন্য তাই ভালোবাসতে হবে আল্লাহ বলছেন যে আল মুসলিমুমান সালিম আল মুসলিমুন ওয়াদি মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা এবং জুবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে এবং আরেকজন মুসলমানের সাথে কল্যাণ চাওয়ার অর্থ হলেই তাকে ভালো কাজে আহ্বান করা খারাপ কাজ থেকে বিরত রাখা এসব কিছু তার কল্যাণের ভিতরে অন্তর্ভুক্ত এরপরে হাদিস সেটা হলে আন জারির বিন আবদুল্লাহ রাজিয়াল আনহু কল বায়াতু রসুল আলা ইকামত সালাত ওয়া ইতাই জাকাত ওয়া নুসহিলি কুল্লি মুসলিম জাবির বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তিনি বলেন আমরা আল্লাহ নবী সাল্লামের হাতে বায়াত করেছি কি বিষয়ে আমরা সালাত কায়েম করব। ওয়া ইতাই জাকাত জাকাত প্রদান করব এবং সকল মুসলমানের কল্যাণ চাব এর উপর আমরা কি করেছি বায়াত করেছি তার অর্থ কি যে আল্লাহ নবী সাল্লাম এটাকে পছন্দ করেছেন এটা করতে বলেছেন যে তোমরা এই কাজটা করো বুখারে মুসলিমের বায়াত আল্লাহ নবীসাম বলছেন যে তুমি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওই মুসলমান ভাইয়ের জন্য ওটাই চাবা যেটা তুমি নিজের নফসের জন্য চাও কিন্তু এগুলি হাদিস যেন আমাদের মাঝে এটা একটা মানে শোনা আর জানা পর্যন্ত সীমিত কিন্তু বাস্তবে মুসলিম সমাজের ভিতরে এর আমল নাই বললেই চলে কিভাবে কার ক্ষতি করব কিভাবে কার অনুষ্ঠান করব এটাই চেষ্টা কিন্তু আমার দ্বারা একটা ভাইয়ের উপকার হোক আমার দ্বারা কারো ভালো হোক আমি কারো ভালো চাই এই ধরনের চিন্তাভাবনা আমাদের